কোরআন কেমন জীবন চায় এই বিষয়টাকে আমরা কিছুটা বুঝার চেষ্টা করব কোরআনে করিমের আলোকে একজন মুমিনের কাছে কোরআন আসলে এই বিষয়টা চায় যে একজন মুমিনের কাছে তার ইমানটা সবচেয়ে বেশি প্রিয় হবে একজন মুমিনের কাছে আল্লাহর মোহাব্বত নবীর ভালোবাসা ইমানের ভালোবাসা এটা পৃথিবীর আর সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি প্রিয় এটা হলো মুমিনের কাছে আল্লাহর চাপ জন্য কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এরশাদ করেন আমানু আসাদ যে ইমানদারদের সবচেয়ে বেশি মহাব্বতটা আল্লাহর সাথে হয় এবং এই মহব্বতটা হলে সবচেয়ে বেশি হয় অন্য আরো অনেক মহব্বতের মতো এটাও একটা মহাব্বত ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো এরকম যে মুমিনের জীবনটা আসলে আল্লাহ কেন্দ্রিক আল্লাহর ভালোবাসা কেন্দ্রিক জীবন তার সে জীবন বলতে ইমানটাকেই বুঝে তার কাছে ইমানটাই হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বরং অবিচ্ছেদ্য অংশ ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে মুমিন সে অন্য কোনো জীবনকে কামনা করে না দুনিয়াতে থাকতে গেলে একজন মানুষকে জীবনের মাঝে বিভিন্ন অভিনয় বিভিন্ন পরিচয়ে তাকে পরিচিত হইতে হয় সময়ের প্রয়োজনে একজন মানুষকে দুনিয়াতে চলতে গেলে তার অনেক ধরনের পরিচয় থাকে সামাজিক একটা পরিচয় থাকে পারিবারিক একটা পরিচয় থাকে সামাজিক পরিচয়ে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ইমাম খতিব আলেম ব্যবসায়ী চাকুরিজীবী অনেক ধরনের সামাজিক পরিচয় থাকে পারিবারিক অনেক ধরনের পরিচয় থাকে একজন মানুষের সে পরিবারে হয়তো বা বাবা না হয় সন্তান না হয় স্বামী একজনের কাছে তার পরিচয় সে আমার স্বামী আরেকজনের কাছে তার পরিচয় সে আমার সন্তান আরেকজনের কাছে তার পরিচয় যে সে আমার বাবা এই ধরনের পারিবারিক অনেক পরিচয় থাকে একজনের কাছে পরিচয় যে সে আমার ভাই একজনের কাছে পরিচয় সে আমার ভাগিনা ভাতিজা অনেক পরিচয়ে তাকে এই সমাজের মাঝে পরিচিত হতে হয় তো এই পরিচয়গুলোর এক একটা দাম আছে এক একটা ওয়েট আছে এই পরিচয়গুলো তাকে অর্জন করার জন্য এবং এই পরিচয়গুলোকে স্থায়ী রূপদান করার জন্য তার মেহনত তার পরিশ্রম আছে এই প্রত্যেকটা পরিচয়ের সাথে তার একটা ভালোবাসা একটা অন্তরের সম্পর্কও আছে কারণ এই সমস্ত পরিচয়গুলো এটা অর্জিত হওয়ার বিষয় এবং প্রত্যেকটা পরিচয়ের পিছনেই একটা অবদান একটা ত্যাগ জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জড়িত বা জীবনের সাথে এটার একটা সম্পৃক্ততা কিন্তু আল্লাহ তালার একজন মুমিনের কাছে চাওয়া হল যে সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে একজন মুমিনের কাছে তার ইমানের পরিচয়টা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে তার মহাব্বতের পরিচয়টা এই পরিচয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তার সামাজিক পরিচয় তার পারিবারিক পরিচয় তার রাষ্ট্রীয় পরিচয় তার ব্যক্তিগত পরিচয় এই সমস্ত পরিচয়ের চাইতে বেশি প্রাধান্য এবং যে পরিচয়টাকে সে সবচেয়ে বেশি মূল্যবান পরিচয় মনে করবে সেই পরিচয়টা হলো ইমান ইমানটার ভালোবাসা তার কাছে সবচেয়ে বেশি হবে তার ব্যক্তিগত সমস্ত যোগ্যতা তার পারিবারিক সমস্ত যোগ্যতা তার প্রত্যেকটা ক্ষেত্রের চাইতে তার কাছে ইমানের ক্ষেত্রটার দাম সবচেয়ে বেশি থাকবে এই জন্যই কোরআনে করিম প্রত্যেকটা মুমিনের কাছে এটা চায় যে তোমার কোন অন্য কোন পরিচয়ের সাথে যদি তোমার ইমানের পরিচয়ের কোন ধরনের বিভেদ তৈরি হয় তো সে জায়গায় ইমানের পরিচয়টা ইমানের দামটা ইমানের মূল্যটা তোমাকে বেশি দিতে হবে এবং ইমানের বিপরীতে যেই অবস্থান নিবে তাকেই তোমার ত্যাগ করতে হবে আমরা কোরআনে করিম থেকে যদি এই বিষয়ে দৃষ্টান্ত চাই তো মহান রব্বুল আলমিন কোরআনে করিমের মাঝে আরশাদ করতেছেন আমান হে ইমানদাররা তোমরা যারা ইমানদার তোমাদের কাছে তোমাদের ইমানের দাবি হলো তোমাদের ইমানের চাওয়া হলো একজন মুমিনের কাছে ইসলাম যে জীবনটা চায় সে জীবনটা হলো এমন জীবন যে লাতাত্তাখিদু আবা আকুম ইহওয়ানাকুম আউলিয়া যে দুনিয়াতে তোমাদের পারিবারিক পরিচয়ের মাঝে সবচেয়ে বড় পরিচয়টা হলো তোমার বাবার পরিচয় যে আমি তার সন্তান যে আমি শৈখুল হাদিসের সন্তান আমি ডাক্তার সাহেবের সন্তান বা আমি প্রধানমন্ত্রীর সন্তান এই যে বাবার পরিচয়টা এটা প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা যেমনই হোক এটা একটা গর্বের পরিচয় বাবার পরবর্তী যে পরিচয়টা মানুষ দেয় ভাইয়ের পরিচয় যে আমি তার ভাই ভাই যদি যোগ্য হয় তাহলে ভাইয়ের পরিচয়টা সামনে আসে বাবা যদি যোগ্য হয় তাহলে বাবার পরিচয়টা সামনে আসে তো আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে সতর্ক করতেছেন কোরআনে করিমের মাঝে যে যে তোমাদের দেখতে হবে তোমার ভাই তোমার বাবা তাদের কাছে যদি ইমানের চাইতে কুফরটা বেশি প্রিয় হয় তাহলে কিন্তু তাদেরকে তোমার অভিভাবক হিসেবে তুমি গ্রহণ করতে পারবে না আল্লাহর হুকুমটা এটা কি এই হুকুমটা কোন পর্যায়ের হুকুম পরের আয়াতে এই আয়াতের শেষ অংশে এই বিষয়টাও আল্লাহ তারা পরিষ্কার করে দিতেছেন যেটাকে আল্লাহর একটা প্রস্তাব যে প্রস্তাবটা মানারও সুযোগ আছে না মানারও সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝাইতেছেন যে এ প্রস্তাবটা না মানার কোনো সুযোগ নাই আমি তোমাদের মাঝে কেউ যদি যে তোমার পূর্বপুরুষ তোমার বাবা তোমার দাদা বা তোমার ভাই তাদের জীবনযাত্রার মাঝে এই বিষয়টা প্রকাশ পাইল যে তাদের কাছে ইমানের চাইতে কুফুরটা প্রিয় তাদের কাছে ইসলামের চাইতে ইসলাম হীনতাটা তাদের কাছে প্রিয় তাদের কাছে আস্তিকতার চাইতে বার্তা তাদের কাছে প্রিয় বা ইমানের যতগুলো চাওয়া আছে এর কোনো চাওয়ার চাইতে তাদের কাছে বেইমানের চাওয়াটা প্রিয় তো আল্লাহর হুকুম হইল আল্লাহ তালার সুস্পষ্ট ঘোষণা হলো যে তার এই আচরণটা দেখার পরও তোমার যদি তার সাথে অন্তরঙ্গতা এবং তার সাথে তোমার যদি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করার প্রবণতা যদি তোমার মাঝে পাওয়া যায় উলা তাই কিন্তু তারা জালেম তাদের এই কাজটা এটা আল্লাহর কোনো ক্ষতি না তাদের এই কাজ দ্বারা আসলে তারা নিজেরা নিজেদের ক্ষতি ক্ষতি করতেছে সে নিজের উপর প্রচন্ড এক জুলুমের সিদ্ধান্তকে সে গ্রহণ করল তাই ঠিক এই বিষয়টাকে প্রকাশ করার পর তার পরবর্তী আয়াতে মহান রব্বুল আলমিন বিষয়টাকে আরো সুস্পষ্ট করে দিচ্ছেন প্রথম আয়াতে তো এই বিষয়টা বলল যে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারবে না এবং যদি কেউ তাদেরকে অভিভাবক হিসেবে তাদেরকে আদর্শ হিসেবে এবং নিজের পরিচয় হিসেবে যদি তাদের নামকে উপস্থাপন করে তাহলে তারা জালেম তারা অন্যায়কারী তার পরবর্তী আয়াতে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে হুকুম দিচ্ছেন কোল হ্যাঁ নবী আপনি মানুষদের কাছে সুস্পষ্টভাবে এই আমার এ বাণীটাকে পৌঁছিয়ে দিন মানুষ যেন সতর্ক হয়ে যায় আল্লাহর সে বাণীটা কি যে বাণীটা আল্লাহ আল্লাহর নবীকে বলতেছেন মানুষদেরকে পৌঁছানোর জন্য সেই বাণীটা হলো ইনকান আবা উকুম أو أبناؤكم أو إخوانكم أو أزواجكم أو عشيرتكم أو أموال اقترفتموها أو تجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره কোরআনে করিমের মুমিনদের প্রতি অনেক বড় একটা সতর্ক বার্তা একটা বার্তা বলা যেতে পারে যে তোমার কাছে আল্লাহর চাওয়াটা হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ও জিহাদিন ফি সাবিলিহি যে তোমার কাছে আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর পথে নিজের সময়কে ব্যয় করা আল্লাহর পথে সংগ্রাম করার চাইতে তোমার কাছে যদি ইনকান আবা হুকুম তোমার বাবার কথার দামটা বেশি থাকে আও আবনা হুকুম তোমার সন্তানের চাহিদার দামটা তোমার কাছে বেশি থাকে আও তোমার ভাইয়ের কথাটার দামটা তোমার কাছে বেশি থাকে আও আজওয়াজুকুম তোমার স্ত্রীর আবদারের দামটা তোমার কাছে বেশি থাকে আও আশিরাতুকুম তোমার আত্মীয় তোমার পড়োশী তোমার প্রতিবেশী তোমার আপনজনদের গুরুত্বটা তোমার কাছে যদি বেশি থাকে আও আমওয়াল ইকতারাফতুমুহা আই ইকতাসাবতুমুহা অথবা তোমার ধন সম্পত্তি যেটাকে অনেক কষ্ট করে জীবনের অনেক কঠিন একটা শ্রমকে ব্যয় করে জীবনটাকে পানি করে যে সম্পদটাকে তুমি অর্জন করেছ অথবা তোমার ব্যবসা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটাকে তুমি তিলে তিলে তিলে তিলে একটা উঁচু প্রতিষ্ঠান হিসেবে তুমি গড়ে তুলেছ অমাচাকিন তার জওনাহা তোমার থাকার ঘর তোমার যেটা তোমার কাছে অনেক প্রিয় কারণ তুমি সারাদিনের পেরেশানি সারাদিনের ক্লান্তি থেকে যেথায় গিয়ে তুমি বিশ্রাম যে বিছানাটা তোমার আরামের জায়গা এই সমস্ত কিছুর দামটা তোমার কাছে যদি বেশি থাকে আল্লাহ তারা সতর্ক করতেছেন ফাতার আব্বাসু অপেক্ষায় থাকো তোমার এই যাবতীয় আবদার তোমার এই যাবতীয় জীবনটা আল্লাহর এক হুকুম মৃত্যুর দ্বারা এটার সমাপ্তি ঘটে যাবে আল্লাহর এক হুকুম মৃত্যুর দ্বারা বাবা সন্তানের পরিচয় ভাই ভাইয়ের পরিচয় আপন জনদের পরিচয় ব্যবসায়ী হিসেবে পরিচয় সমাজপতি হিসেবে পরিচয় এই যাবতীয় পরিচয়গুলোর সমাপ্তি এক মৃত্যুর দ্বারা ঘটে যাবে তারপর যে কি ঘটবে ওইটার জন্য প্রস্তুতি গ্রহণ করো কোরআনে করিমের মাঝে যদি আমরা আরো দেখতে চাই দেখার মতো কোরআনে করিমের মাঝে আর অগণিত আয়াত মহান রব্বুল আলমিন ঠিক এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদের সামনে রাখছেন কোরআনে করিমের মাঝে আল্লাহ তালা এটাও এরশাদ করতেছেন কাতাব আগলিবান্না আনা ও রসুলি আজিজ তাজিদু আখির আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন ইতিপূর্বের আয়াতে তো আল্লাহ তালা সতর্কবাণী দিচ্ছেন মুমিনদেরকে কঠিন সতর্কবাণী যে ভালোবাসাটা আল্লাহর সাথে আল্লাহর রসুলের চাইতে সাথে এবং আল্লাহর মনোনীত দিন যে ইসলাম এই ইসলামের সাথে ভালোবাসাটা সবচেয়ে বেশি হইতে হবে এই দাওয়াতটা এই মেসেজটা প্রত্যেকটা মুমিনের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার হুকুমটা আল্লাহ তালা নবীকে দিচ্ছেন আমরা সুরায় তৌবার সেই আয়াতের মাঝে সেই হুকুমটা পাইছি এখন আমরা যদি সুরায় মুজাদালার এই আয়াতের দিকে তাকাই যে লা কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মান ওয়া রাসূলাহ কানু আবাআহুম আও আবনাআহুম এই জায়গায় তো আল্লাহ তাআলা সতর্ক করতেছেন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে লাতাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আপনি তাদের মাঝে এই প্রবণতা পাবেন না কি প্রবণতা তাদের মাঝে পাওয়া যাবে না যে তাদের মাঝে এই গুণ পাওয়া যাবে না তাদের জীবনের মাঝে এর দৃষ্টান্ত পাওয়া যাবে না কি দৃষ্টান্ত পাওয়া যাবে না ইউআদুনা মানে হাদ্দাল্লাহ রসুলা যে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শকে পছন্দ হয় না আর তাকে সে ভালোবাসে এই দৃষ্টান্ত আপনি একজন মুমিনের মাঝে পাবেন না ওয়ালাউ কানু আবা আহম আবনা আহম অথচ সেই মানুষটা তার বাবা হইতে পারে তার সন্তান হইতে পারে তার আপনজন হইতে পারে তার সবচেয়ে নিকট আত্মীয় হতে পারে যে তার কাছে আত্মীয়তার বন্ধনের চাইতে ইমানের বন্ধন ইমানের প্রেম ইমানের ভালোবাসাটা তার কাছে অনেক অনেক বেশি আল্লাহ বলতেছেন যার দিলের মাঝে এই অবস্থাটা তৈরি হলো উলাইকা তারাই হলো ওই সমস্ত ব্যক্তি তারাই হলো ওই সৌভাগ্যের অধিকারী কাতাবাফি কুলুবিহিমুল ইমান যাদের অন্তরে আল্লাহ তালা ইমানের ছবিটাকে এঁকে দিচ্ছেন এবং ইমানটা তাদের কাছে সবচেয়ে প্রিয় আসলে আল্লাহ তালার চাওয়া প্রত্যেকটা মুমিনের কাছে এমন একটা জীবন এমন একটা ইমান যে ইমানটা তার অন্তরের মাঝে একটা ঝড় সৃষ্টি করবে যে ইমানটা তার অন্তরের মাঝে একটা বিপ্লব সৃষ্টি করবে যে ইমানটা তার অন্তরের মাঝে একটা শক্তি সৃষ্টি করবে ইমান এটা একটা পাওয়ার পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে বেশি পাওয়ার যে জিনিসটার মাঝে সে জিনিসটা হলো ইমান এই পাওয়ারটা যদি ইমান গ্রহণের পর তৈরি না হয় তাহলে বুঝতে হবে যে আমার কাছে ইমান যে ইমানটা আসলে ইমান কোরআন যে ইমানটাকে ইমান বলছে সে ইমানটা আমার অর্জিত হয় নাই আমি ইমানের নামে কোনো ভেজাল ইমানের শিকার এই বিষয়টা নিজেকে বুঝতে হবে যে আমার কাছে আসলে যেটা নির্ভেজাল ইমান সে ইমানটা আমার পর্যন্ত পৌঁছে নেই ইমান একটা ঝড় ইমান একটা বিপ্লব ইমান নিজেই একটা আন্দোলন একজন মানুষের মাঝে ইমান একটা শক্তি সৃষ্টি করবে আর সেই শক্তিটা এমন শক্তি হবে পৃথিবীর আর কোন পরাশক্তি এই শক্তির সামনে তুচ্ছ পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো এই শক্তির সামনে এই পরাশক্তিগুলো তুচ্ছ হয়ে যাবে আমরা যদি সাহাবা একরামদের জীবনে আমরা যদি ইমানকে দেখি তাদের দৃষ্টান্তের মাঝে আমরা যদি ইমানের উদাহরণগুলোকে একটু পর্যালোচনা করি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে আসলে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে যে ইমানটা আমাদের কাছে চাইতেছেন সাহাবা একরাম আসলে ঠিক এই ইমানের অধিকারী ছিলেন ঠিক এই ইমানের অধিকারী ছিলেন তাই আমাদের প্রতিও কিন্তু আল্লাহর হুকুম আমিনু কামা আমানান না যে সাহাবা একরামদের মাঝে ঠিক যে ইমানটা ছিল সেই ইমানটাকে তোমরা অর্জন করো আল্লাহ তালা ঠিক যেরকম ভাবে ইমানের আলোচনা করছেন ইমানের দৃষ্টান্ত আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন যে যে ইমানটা তোমাদের কাছে আমি চাচ্ছি সে ইমানটার দৃষ্টান্ত সাহাবা একরামদের জীবন দেখো ঠিক এই যে ইমানটা সাহাবা একরামদের জীবনের মাঝে পাওয়া যাবে আমরা নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের সাহাবা একরামদের জীবন সে জীবনের মাঝে এই দৃষ্টান্ত নবীর প্রত্যেকটা সাহাবা একরামদের জীবনের মাঝে আমরা এর দৃষ্টান্ত পাই যে তাদের কাছে ইমানটা তাদের বাকি জাগতিক সমস্ত পরিচয়ের চাইতে পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় ছিল ইমানটা তাদের মাঝে একটা বিপ্লব একটা ঝড় একটা অপরাজয় শক্তি একটা দুর্জয়ী শক্তি ইমান তাদের অন্তরের মাঝে তৈরি করেছিল ইমানটা কেমন শক্তি ধর জিনিস হজরত শেখুল হাদিস দামাত বারাকাত তার বুখারি শরীফের যে অনুবাদ সেই অনুবাদের মাঝে সিরাতে মুস্তফায় তার অনেকগুলো দৃষ্টান্ত আনছেন তার মাঝে হজরতে আবুজর গিফারি রাজি আল্লাহ আন ওনার ইসলাম ধর্ম গ্রহণের পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থার একটা পর্যালোচনা হজরত শাহেখ তার বুখারির মাঝে আনছেন হজরত সোহেব রুমির দৃষ্টান্ত শাহেখ বুখারির মাঝে আনছেন এবং আরো অনেকের দৃষ্টান্ত সেইগুলো হাদিস দামাত বারা কাতহম তার বুখারির মাঝে খুব বিস্তারিত ভাবে আলোচনা করছেন এবং হুজুর এই জিনিসটা বুঝাইতে চাইছেন যে ইমানের পাওয়ার কেমন ইমান একজন মুসলমানের কাছে ঠিক কি ধরনের জীবন চায় আর ইমান একটা মুসলমানকে আসলে কেমন করে আমি খুব সংক্ষিপ্ত ভাবে হজরত আবুজুর গিফারি রহমতুল্লাহ হজরত আবুজুর গিফারি রাজি আল্লাহ আনহুর ইতিহাসটার আলোচনা এটা উপস্থাপন করি যে হজরতে আবুজুর গিফারি রাজি আল্লাহ আনহু তিনি তো গিফার গোত্রের লোক ছিলেন তিনি কুরাইশ গোত্রের লোক না গিফার গোত্র মক্কার এবং সিরিয়ায় যে বাণিজ্য কাফেলা যাওয়ার পথ এই পথের মাঝে গিফার গোত্রের বসবাস ছিল তো নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত এই নতুন জীবনের দাওয়াত নতুন ভাবে জেগে ওঠার দাওয়াত নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন এই দাওয়াতের মেহনতটা এই আন্দোলনটা মক্কার মাঝে তিনি করতেছেন তো মক্কার মাঝে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য মক্কার যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা উদ্যোগ গ্রহণ করলো সেই উদ্যোগের মাঝে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল যে মক্কায় তো পূর্ণ পৃথিবী থেকে লোকেরা কাবার জিয়ারতের জন্য আসে মোহাম্মদের দাওয়াত যেন এই মানুষগুলোর কান পর্যন্ত না পৌঁছে এই উদ্যোগ গ্রহণ করে তারা মক্কার প্রত্যেকটা পথে পথে মক্কায় প্রবেশের প্রত্যেকটা পয়েন্টে তারা তাদের লোক নিয়োগ করল যে যেন মানুষ মক্কায় প্রবেশ করার সাথে সাথে তারা সতর্ক হইতে পারে মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম সম্পর্কে তারা এই সতর্কতা এবং মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা একটা ব্যাপক প্রচারণার ব্যবস্থা করলো আর তাদের এই প্রচারণাটা আল্লাহ তালা এই প্রচারণাটাকে সত্য দাওয়াত মানুষদের কবুল করার জরিয়া হিসেবে কবুল করে নিলেন ব্যবস্থাটা ঠিক এইভাবে হয়েছে আনলে পৃথিবীর দিকে দিকে রিফার গুত্রের আবুজর রিফারি দৌস গুত্রের তুফাইল ইবনে আমর দৌসি এদের কান পর্যন্ত এদের গুত্র পর্যন্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের দাওয়াত পৌঁছাবেন কঠিন ছিল কারণ তিনি তো মক্কার গন্ডি থেকে বের হওয়ার মতো সুযোগই পাচ্ছিলেন না কারণ মক্কাতেই তিনি তার দাওয়াতটাকে প্রতিষ্ঠিত করতে পারছেন না এই অবস্থার মাঝে রিফার গুত্রে ইসলামের দাওয়াত পৌঁছাবেন দোষ গুত্রে ইসলামের দাওয়াত পৌঁছাবেন আর দোষ গুত্রের সর্দার তুফাইল ইবনে আমর দৌসি সে মুসলমান হয়ে যাবে রিফার গুত্রের সর্দার হজরত আবুজুর রিফারি তিনি মুসলমান হয়ে যাবেন কঠিন ছিল তাই গুত্রে গুত্রে আরবের বিভিন্ন পূর্ণ আরব উপদ্বীপে পূর্ণ সাম্রাজ্যের মাঝে যখন এই সংবাদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হয়ে উঠল যে মক্কায় ঠিক কাবা এলাকায় নতুন এক দাওয়াত চলতেছে সেই দাওয়াতটা কি দাওয়াত এটা নিয়ে একটা পর্যালোচনা শুরু হয়ে গেল আবুজুল রিপারি খুব চিন্তাশীল এবং খুব সচেতন একজন মানুষ ছিলেন তো হজরত আবুজুল রিপারি তার ছোট ভাইকে পাঠাইলেন মক্কায় মক্কায় তার ছোট ভাইকে পাঠাইলেন যে এই ধরনের তথ্য আসতেছে যেহেতু আমার গুত্রের লোক তারা মক্কায় যায় মক্কা জিয়ারতের পরিবেশ পূর্ণ আরব ব্যাপী আছে তাই সমাজের একজন কর্ণধার হিসেবে আমাকে জানতে হবে আসল ঘটনাটা কি তাদের প্রচারণায় প্রচারণার অর্থটাই কি আর মূল ঘটনাটাই কি ঠিক এই তথ্যটাকে আবিষ্কার করার জন্য নিজের ছোট ভাইকে তিনি মক্কায় পাঠাইলেন যে তুমি গিয়ে মক্কাওয়ালাদের কথাও শুনবে তার কথাও শুনবে আর নিজে একটা মন্তব্য ঠিক করবে যে আসলে এই ক্ষেত্রে সত্য কি হজরত আবুজর গিফারির ছোট ভাই তিনি যখন মক্কায় আসলেন মক্কার নেতৃস্থানীয় লোকদের দাওয়াত এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে মন্তব্যগুলোকে শুনলেন নবীকেও দূর থেকে কাছ থেকে দেখলেন এই সমস্ত কিছুর যারা যে সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন সে সিদ্ধান্তটা ছিল এই যে যে সমস্ত মন্তব্যগুলো এই মানুষটার ব্যাপারে শুনছি এই মানুষটাকে দেখে এই মন্তব্যগুলো বিশ্বাস হয় না ঠিক এই সিদ্ধান্তটা তিনি মক্কা থেকে ঠিক এই টপিকসটাকে গ্রহণ করে তিনি গিফার গুত্রে তার ভাই আবুজর গিফারির কাছে গেলেন এবং বড় ভাইকে জানালেন যে মক্কাওয়ালাদের কাছে এই এই শুনছি আর এই মানুষটাকে এই এই দেখছি তাই তাদের কথা আর আমার দেখা আমি দুইটার মাঝে খুব একটা মিল পাই নাই হজরত আবুজর গিফারি সিদ্ধান্ত গ্রহণ করলেন তাহলে তো ব্যাপারটা এতটুকু গুরুত্বপূর্ণ যে আমার নিজেরই যাওয়া দরকার এই পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি নিজেই তাকে দেখতে যাব হজরত আবুজুর গিফারি যখন নিজে স্বয়ং ঘটনাটার তদন্ত করার জন্য মক্কায় এসে উপস্থিত হইলেন তো মক্কার নেতৃস্থানীয় লোকেরা আবুজুর রিফারি রিফার গুত্রের সর্দার তাকে পেয়ে তার কাছে নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সম্পর্কে যে প্রচারণা এবং যে সমস্ত সতর্ক বার্তাগুলো তার সামনে আলোচনা করলেন হজরত আবুজুর রিফারি এই সমস্ত মক্কার পজিশন মক্কার অবস্থাকে দেখে তিনি কারো কাছে বলবেন যে এ লোকটাকে আমি দেখতে চাই এই সাহসটা হজরত আবু জর হচ্ছিল না তিনি সারাদিন কাবাকে তোয়াফ করতেছিলেন মক্কার অলিতে গুলিতে ঘুরতেছিলেন আর খুঁজতেছিলেন যে লোকটা কেবে কিন্তু সারাটা দিন তিনি আরব এবং কাবার পাশে তিনি কাবা এলাকা ঘোরাঘাড়ি করেও কারো কাছে নিজে মুখ ফুটে বলবেন যে আমি তার সাথে একটু দেখা করতে চাই এ সাহসটা তার হলো না সন্ধ্যাকালে হজরত আলী রাজি আল্লাহ তিনি হজরত আবু জরগিফারিকে দেখলেন যে এই লোকটা আমাদের এলাকার লোক না পুঁথি দূরের কোন জায়গা থেকে আসছে হজরত আলী তাকে বললেন যে আপনি কি আজকে থাকবেন আপনার থাকার ব্যবস্থা কোথায় তো হজরত আবুজের গিফারি জবাব দিচ্ছেন যে থাকার কোনো ব্যবস্থা এখনো হয় নাই তো হজরত আলী তাকে মেহমান করলেন হজরত আলীর ঘরে তিনি মেহমান হইলেন হজরত আলী তাকে জিজ্ঞাসাও করলেন যে আপনি কেন আসছেন কোথা থেকে আসছেন হজরত আবুজর গিফারি তিনি সত্যকে গোপন করলেন হজরত আলীর সামনেও সত্যটাকে প্রকাশ করার সাহস হজরত আবুজর গিফারি পান নাই তো সেদিনের মতো হজরত আলী রাজি আল্লাহ তালানহর ঘরে থাকার পর সকালবেলা তিনি আবার বের হয়ে গেলেন তার উদ্দেশ্য এই একটাই যে ওই মানুষটাকে তিনি দেখবেন যে মানুষটা এই সমস্ত দাওয়াত মানুষদেরকে দিচ্ছে আবারও সারাটা দিন পার হলো আবারও বিকাল হয়ে গেল কিন্তু আবুজর একজন মানুষকে জিজ্ঞাসা করবেন যে মোহাম্মদ কোথায় থাকে আমাকে তার পরিচয় বলো মোহাম্মদ কি বলে আমি তার কথাগুলো শুনবো এই সাহসটা আবু জোরের হয় নাই এই সাহসটা তার মাঝে ছিল না এটা তো একটা সাহসের ব্যাপার এই সাহসটা তার ছিল না তো বিকালবেলা আবার হজরত আলীর সাথেই পথের মাঝে সাক্ষাৎ হজরত আলী হজরত আবু জোরকে দ্বিতীয় দিনের মতো দাওয়াত দিলেন যে আপনি আজকেও আমার বাসায় থাকবেন হজরত আলীর দাওয়াতকে তিনি গ্রহণ করলেন হজরত আলীর ঘরেই তিনি থাকলেন কিন্তু হজরত আলীর কাছে তিনি তার উদ্দেশ্যের কথা দ্বিতীয় দিনে বললেন না আবার তৃতীয় দিনের মতো তিনি মোহাম্মদের খুঁজে মক্কার উলিতে গুলিতে সারাটা দিন ঘোরার পর আবার সন্ধ্যাকালে হজরত আলীর সাথে দেখা এই তিনটা দিন হজরত আবু জর তার মাঝে তলব তৈরি হয়েছে যে না এই লোকটাকে আমি দেখবো আর তিনটা দিন তিনি শুধু তার বিরোধীদের কাছ থেকে শুনছেন লোকটা কেমন কিন্তু কখনো এই কথাটা বলার সাহস হয় নাই যে লোকটাকে আমি একটু দেখি লোকটা কে এই সাহসটা তিনি পান নাই তৃতীয় দিন হজরত আলী তিনি বুঝতে পারছেন এ লোকটা কাউকে খুঁজতেছে বা কোনো একটা উদ্দেশ্যে আসছে এবং তার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না লোকটা পেরেছান কেন তিনি আসছেন আজকে আমাকে জানতে হবে হজরত আলীর মাঝে একটা বিপ্লব তৈরি হলো যে না আমার জানতে হবে লোকটা কি বিপদে পড়ছে হজরত আবু জোরকে হজরত আলী একরকম আটক করে ফেললেন যে আপনার বলতে হবে আপনি কি চান কাকে চান আপনি কেন এই তিন দিন ব্যাপী পেরেছান তো হজরত আবু জোর হজরত আলীকে কসম করাইলেন যে কি উদ্দেশ্যে আসছি কাউকে বলা যাবে না বা কিছু করা যাবে না এই সমস্ত কিছুর পর হজরত আলীর কাছে যে সত্যটাকে তিনি প্রকাশ করলেন যে এই জায়গায় এক নবীর আগমন ঘটছে তিনি এই এই কথাগুলো বলতেছেন পুরো আরবে তার আলোচনা চলছে আমি তাকে খুঁজতেছি আমি তার তার মুখে তার কথাগুলো আমি শুনতে চাই তো হজরত আলী রাজি আল্লাহ তালানহু হজরত আবুজর গিফারির শুক্রিয়া আদায় করলেন যে আপনি আপনি ভালো জায়গা পাইছেন আপনি আপনার সত্যটাকে প্রকাশ করার এর চাইতে ভালো জায়গা নাই আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি তো হজরত আলী হজরত আবুজর জরগিফারিকে নিয়ে যান নবী মোহাম্মদুর রসুল উল্লার দরবারে কিন্তু নিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা কতটুকু হজরত আলী হজরত আবু জোরকে বলছেন আপনি আমার এতটুকু দূরে থাকছেন যেন কেউ না বুঝে যে আপনি আমার পিছনে পিছনে যাচ্ছেন এত দূরত্ব অবলম্বন করে আপনার আমাকে অনুসরণ করতে হবে কেউ যদি জিজ্ঞাসা করে আমার পিছনে যাচ্ছেন এ সত্যটাকে প্রকাশ করা যাবে না ঠিক সেইভাবে পূর্ণ পথকে পাড়ি দিয়ে হজরত আলী হজরত আবুজর গিফারিকে নিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহর সামনে উপস্থিত হইলেন তো নবী করিম সাল্লাহ আলহি সাথে হজরত আবু জরের যখন সাক্ষাৎ হলো হজরত আবু জোর যখন আল্লাহর রসুলকে দেখে তার পয়গাম তার নিজ জবান থেকে শুনতে চাইলেন এবং নবী করিম সাল্লাহ আলহি যখন নিজ জবান দ্বারা হজরত আবু জোরের কাছে ইসলামের সত্য বাণী এ বাণীটাকে তিনি প্রকাশ করলেন তো হজরত আবু জোর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি নিষ্পাপ এবং নির্মল কথাগুলো শুনে তিনি ইসলাম ধর্মের সাথে সাথে দীক্ষিত হয়ে গেলেন আর ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম হজরত আবু জোরকে স্বয়ং আল্লাহ রসুল যে হুকুম হজরত আবু জোরকে দিচ্ছেন যে আবু জর এই মক্কার অবস্থা কিন্তু প্রতিকূল তুমি ইমান গ্রহণ করছো মক্কার কাউকে তুমি তোমার ইমানের কথা বলবে না তুমি নীরবে তুমি জিফার গুত্রে চলে যাও তুমি তোমার গুত্রের মাঝে দাওয়াতের মেহনত করো আর ইমান গ্রহণের পর হজরত আবু জরের অবস্থা কি ছিল হে আল্লাহর রাসুল যে সত্য ধর্মকে আমি পাইছি আমি মক্কাবাসীকে এই সত্য ধর্মের দাওয়াত না দিয়ে আমি গিফার গুত্রে যাব না আল্লাহর রসুল নিষেধ করতেছেন এটা হল ইমানের পাওয়ার হজরত সেইগুল আজিজ দামাত বারাকাতহম তার বুখারি শরীফের মাঝে আলোচনা করতেন এটাই এটা হলো ইমানের পাওয়ার যে যে আবু জোর তিন দিন পর্যন্ত মক্কার মাঝে আমি শুধু দেখা করতে চাই বিধর্মী অবস্থায় দেখা করতে চাই আমি ধর্মকে গ্রহণ করি নাই করব না আমি শুধু তারা দেখতে চাই এই কথাটা বলার সাহস যে আবু জোরের নাই আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে হজরত আলীর পিছনে পিছনে যাচ্ছেন চরম সতর্কতা অবলম্বন করে যেই আবুজর সেই আবুজর ইমান গ্রহণের পর এই শক্তি কোথা থেকে পেলেন যে আমি এই ইমানের কথা মক্কাবাসীদেরকে এই ইমানের দাওয়াত না দিয়ে আমি গিফার গোত্রে যাব না এই শক্তিটা হজরত আবুজর কোথা থেকে পাইলেন হজরত শৈকুল হাদিস দামাত কাতহম তার বুখারের মাঝে আলোচনা করছেন যে এই শক্তিটাই হলো ইমানের শক্তি এই পাওয়ারটা তার মাঝে ইমান তৈরি করছে এটা আবুজরের নিজস্ব কোনো পাওয়ার না এই পাওয়ারটা হলো ইমানের পাওয়ার তো ইমান হলো এর ঠিক এই ধরনের একটা প্রাণ একজন মানুষের মাঝে ইমান ঠিক এই ধরনের একটা প্রাণ সৃষ্টি করবে এবং এই প্রাণটা এত শক্তিধর যে পৃথিবীর আর কোন শক্তি এই ইমানের শক্তির সামনে টিকার কোন শক্তি রাখে না সাহাবা একরামদের মাঝে এই ইমান ঠিক এই ধরনের এক একটা শক্তি তৈরি করছিল ইমান সাহাবা একরামদের দিলের মাঝে এত প্রিয় ছিল এত শক্তি তৈরি করছে আমরা যদি বদরের যুদ্ধের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার যে সাহাবা একরাম তাদেরকে ঠিক এই বদরের ময়দানে নিজ আপন জনদের সাথে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হইতে হয়েছে হজরত আবু উবায়দা ইবনুল জার্রাহ তার বাবার সাথে তাকে লড়তে হয়েছে ঠিক বদরের ময়দানে তার বাবা জার্রার সাথে তাকে লড়তে হয়েছে ঠিক এই ইমানটা তাদের মাঝে এই ধরনের প্রাণ সৃষ্টি করছিল যে হজরতে আবিবনু আমায়ের তার ভাইকে এক মুসলিম সেনাপতি তার ভাইকে বেঁধে ফেলছে বন্দি করার জন্য বদরের ময়দানে আর মুসাহিবনে ওমায়ের হুকুম দিচ্ছেন যে তাকে শক্ত করে বাঁধ তার মার অনেক পয়সা আছে তার বাবার অনেক পয়সা আছে তারা ভালো মুক্তিপণ দিয়ে একে তোমাদের কাছ থেকে মুক্ত করার মতো শক্তি রাখে তার ভাই বলতেছিল যে তুমি আমার ভাই হয়ে তুমি আমার ব্যাপারে এই ধরনের মন্তব্য করতে পারলা হজরতে মুসাহিবনে ওমায়ের ঠিক সেই জায়গায় জবাব ছিল তুমি আমার ভাই হতে পারো এক মায়ের সন্তান আমরা হইতে পারি কিন্তু আজকে ইমানের পরিচয়ের কারণে তুমি আমার ভাই না আজকে আমার ভাই তো যে তোমাকে বাঁচতেছে সাহাবা একরামদের কাছে ইমানটা ঠিক এই ধরনের একটা বিপ্লব তৈরি করছিল হজরত উমর রাজি আল্লাহ তালানহু যখন বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে পরামর্শ বৈঠক হয় সেই বৈঠকের মাঝে হজরত উমর তিনি যখন পরামর্শ দিলেন তার পরামর্শটা ঠিক এই ছিল রাসুল বন্দীদেরকে হত্যা করা হোক আর হত্যা করার ক্ষেত্রেও তাদেরকে জল্লাদ হিসেবে দায়িত্ব দেওয়া হোক যারা তার আপন এই ধরনের একটা পরামর্শ হজরত উমর তিনি কোন ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত কোন বিদ্বেষের ভিত্তিতে হজরত উমর কিন্তু এই পরামর্শ দেন নাই এই পরামর্শটা হজরত উমরের ছিল ইমানি শক্তির পরামর্শ ইমান তাদের মাঝে ঠিক এই ধরনের একটা শক্তি সৃষ্টি করছে হজরত উম্মে হাবিবা রজি আল্লাহ আনহা তার তার বাবা আবু সুফিয়ান যখন নিজ মেয়ের সাথে নিজ কন্যার সাথে দেখা করতে আসছে তো আল্লাহর রসুল যে বিছানার মাঝে বসে আল্লাহর রসুল যে বিছানার উপর তিনি উপবেশন করেন যে বিছানার মাঝে তিনি সাহিত হন হজরত উম্মে হাবিবা ঠিক এই বিছানাটাকে তিনি উল্টিয়ে দিতেন যেন তার বাবা এই অমুসলিম বাবা যেন আল্লাহ রসুলের বিছানার উপর বসতে না পারেন যে তাদের কাছে বাবার পরিচয়ের চাইতে ভাইয়ের পরিচয়ের চাইতে সন্তানের পরিচয়ের চাইতে ইমানের পরিচয়ের দামটা এটা বেশি ছিল হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বদরের যুদ্ধে নিজ সন্তানকে খুঁজতেছিলেন তার সন্তান একটা সময় মুসলমান হওয়ার পর যখন বাবা আবু বকরেরকে সম্বোধন করে বলল যে বাবা বদরের ময়দানে আপনি ঠিক আমার এই ধরনের তরবারি রেঞ্চের মাঝে চলে এসেছিলেন আমি ইচ্ছে করলে আপনার উপর আঘাত করতে পারতাম কিন্তু বাবা হিসেবে সেদিন আমি আপনাকে ছাড় দিছি হজরত আবু বকরের জবাব ছিল তুমি যদি আমার তরবারির রেঞ্চের মাঝে আসতে আমি কূপ দিয়ে তোমার মাথাকে তোমার শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিতাম কিন্তু ভাগ্য তোমার তুমি আমার তরবারির নিচে সেদিন আসো নাই এই যে সাহাবা একরামদের মাঝে ঠিক এই পরিচয়টা ছিল একবার হজরত আবু কহাফা যিনি পরবর্তীতে মুসলমান হন হজরত আবু বকরের বাবা আল্লাহর রসুলের কাছে বিচার নিয়ে আসছে যে হে আল্লাহর রসুল আমার সন্তান আবু বকর সে আমাকে চর মারছে আমার উপর আঘাত করছে আল্লাহর রসুলের দরবারে বিচার বসল বাবা বিচার দিছে তার সন্তানের ব্যাপারে বাবা আহু আবু কুহাফা আর তার সন্তান হল হজরত আবু বকর যার মর্যাদা এই উম্মতের মাঝে সবচেয়েতে ঊর্ধ্বে আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আবু বকরকে ডাকলেন যে আবু বকর তুমি তোমার বাবার উপর আঘাত করছো তো হজরত আবু বকরের জবাব ছিল হে আল্লাহর রাসুল সে আপনার ব্যাপারে যে বিব্রতকর মন্তব্য করছে আমার সামনে যদি তরবারি থাকতো ভাগ্য তার যে কোনো তরবারি ছিল না কোনো তরবারি যদি আমার কাছে থাকতো আমি তার মাথাকে তার দেহ থেকে বিখণ্ডিত করে দিতাম আমি তার মাথাকে তার দেহ থেকে বিখণ্ডিত করে দিতাম ইমান হলো একজন মুমিনের কাছে একজন মুমিনের মাঝে ঠিক এই পাওয়ার ঠিক এতটুকু শক্তিশালী অবস্থান তার দিলের মাঝে ইমানটা তৈরি করে ইমানটা তৈরি করে যে ইমানটা একজন মুমিনের মাঝে ইমানের পাওয়ার যখন আসে তখন তার কাছে তার জীবনের কোনো মূল্য থাকে না তার সম্পদের কোনো মূল্য থাকে না তার সমস্ত কিছুর চাইতে তার কাছে ইমানের মূল্যটা সবচেয়ে বেশি হয় এখন ইমান যদি এই শক্তিটা তৈরি করতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে আমি ইমানের নামে কোনো প্রতারণার শিকার স্বচ্ছ এবং নির্ভেজাল ইমান থেকে আমি বঞ্চিত ইমানটা একজন মুসলিমের মাঝে আপনা আপনি একটা বিজয়ী শক্তি তৈরি করবে আপনা আপনি ইমানটা সে শুধু আনবে আর তার মাঝে এমন একটা শক্তি তৈরি হবে যে সে জীবন দিতে জানবে কিন্তু তার মাঝে পরাজিত হওয়ার তার মাঝে আপুষ্কামী মনোভাব এটা তার মাঝে কোনো অবস্থাতেই সৃষ্টি হবে না ইসলাম যেখানে আছে ইমান যে জায়গায় আছে সে জায়গায় জিহাদ আছে ইমান ঠিক যেই জায়গায় আছে সে জায়গায় সংগ্রাম আছে ইমান ঠিক যে জায়গায় আছে সে জায়গায় শাহাদত আছে এই প্রত্যেকটা জিনিস ইমানের সাথে সম্পৃক্ত কারণ ইমানের জন্য একজন মানুষ সে শহীদ হইতে পারে সে জীবন দিতে পারে ইমান তাকে রক্ষার জন্য সে সমস্ত কিছু সে গ্রহণ করতে জানে কিন্তু সে আপোষ করতে জানে না সে ইমান ছাড়তে জানে না আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় আফসুস যে আমাদের সমাজের মাঝে ইমানটা ইমানদারদের মাঝে কোন জীবনী শক্তি তৈরি করতে পারতেছে না ইমান একজন মুসলমানের মাঝে সংগ্রাম তৈরি করতে পারতেছে না ইমান একজন মুসলমানের মাঝে কোন ঝড় তৈরি করতে পারতেছে না আমরা ইমানের দাবিদার কিন্তু ইমানের ঝড় আমাদের মাঝে নাই আমরা ইমানের দাবিদার কিন্তু ইমান যে প্রাণ শক্তি আমাদের মাঝে তৈরি করবে সে শক্তি থেকে আজকে আমরা বঞ্চিত আজকে আমাদের মাঝে আপুষ্কামিতা এটার ছড়াছড়ি অথচ ইমান একজন মানুষকে আপোষহীন করবে কোরআন আমাদের কাছে ঠিক এই ধরনের ইমান চায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আন্তুমুল আলাউনা ইনকুন্তুম মুমিনিন দেখো ইমানের দাবিতে তুমি যদি সত্যবাদী হও ইনকুন্তুম মুমিনিন ইন মানে যদি তুমি ইমানের দাবিতে সত্যবাদী হও ফালা তাহিনু ফালা তাহজানু তাহলে তো তোমার চিন্তা বা তোমার ভীত হওয়ার কিছু নাই আন্তুমুল আলাউন তুমি বিজয়ী জয় জয় তোমার আসবে কারণ কারণ তুমি তো এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা মতো করতেই জানো না কারণ ইমান তো এইটাই যে আমি আর অন্য কারো গুলাম না আমি এক আল্লাহর গুলাম ইমান এই প্রাণটা তো একজন মানুষের মাঝে তৈরি করতে হবে এই ইমানের মূল দাওয়াত থেকে আমরা যখন সরে এসে বিভিন্ন মানুষের তৈরি করা দাওয়াতগুলোকে গ্রহণ করে নেই তখনই আমাদের মাঝে ফসিলত ছাড়পুক দোয়া তাবিজের ছড়াছড়ি আমাদের সমাজের মাঝে এই জিনিসগুলো আমাদের সমাজকে ব্যাপকভাবে গ্রাস করে কারণ আজকে আমাদের মাঝে শক্তি নাই শক্তি নাই কারণ ইমান একজন মানুষকে কিন্তু শাহাদতের পথ দেখায় ইমান একজন মানুষকে জীবনের পথ দেখায় যে ইমানদার সে কিন্তু আসলে বাঁচতে চায় না সে মরতে চায় আর আমাদের সমাজের মাঝে ইমানের নামে বেঁচে থাকার সংগ্রাম চলতে ইমানের নামে আমাদের সমাজের মাঝে যেটা চলতেছে এটা হলো বেঁচে থাকার সংগ্রাম কারণ ঝাড় ফুক দুয়া তাবিজ এই প্রত্যেকটা জিনিস হলো বেঁচে থাকার অবলম্বন যে ফু নেওয়ার জন্য আসে সে বেঁচে থাকার জন্য ফু চায় যে তাবিজের জন্য আসে সে বেঁচে থাকার জন্য তাবিজ চায় যে দোয়া নেওয়ার জন্য আসে সে বেঁচে থাকার জন্য দোয়া চায় যে ফজিলতের বিভিন্ন আমল নেওয়ার জন্য আসে এই সমস্ত কিছুই হলো তার বেঁচে থাকতে চায় বেঁচে থাকার সাথে সাথে আরেকটা জিনিস দিতে চায় যে আল্লাহ তালার যেহেতু অসীম কুদরতের মালিক আল্লাহ তাই আল্লাহর দরবারে আমার কাজ যেটা চলতে থাকবে দোয়া চলতে থাকবে আল্লাহর দরবারে আমার কান্নাকাটি চলতে থাকবে আল্লাহর দরবারে আমার চোখের পানি ঝরতে থাকবে আর হঠাৎ করে আল্লাহ তালার তরফ থেকে আমার দোয়াটা কবুল হয়ে আকাশ থেকে ন্যায় এবং ইনসাফের একটা প্রবল বৃষ্টি বর্ষিত হবে আর সেই বৃষ্টির দ্বারা পূর্ণ সমাজের মাঝে ইনসাফ এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে অথচ আমরা যদি পৃথিবীর অতীত ইতিহাসটাকে দেখি তাহলে পৃথিবীর অতীত ইতিহাসটা এই কথার সাক্ষী যে পৃথিবীর অতীতে কখনো ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তারা ইনসাফকে প্রতিষ্ঠিত করেন কোন যুগে ইমানদারদের পথ এই পথ ছিল না আমি কথাটা কতটুকু বুঝাইতে পারতেছি এটা আমি জানি না যে কখনো ইমানদারদের পথটা এই পথ ছিল না অথচ আজকে আফসুসের ব্যাপার যে আমরা যারা ইমানের দাবিদার আমরা যারা ইমানের মেহনত করতেছি ইমানকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য ইনসাফ এবং ন্যায় নীতিকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে এই পথটাকে গ্রহণ করে নিছি অথচ আল্লাহ তালা যুগে যুগে যত নবীদেরকে পাঠাইছেন আল্লাহ তালা যুগে যুগে যাদেরকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামের মাঝে আল্লাহ তালা কবুল করছেন তাদের জীবন ঠিক এই ধরনের জীবন ছিল না তাদের জীবনের মাঝে আমরা ইমানের পাওয়ার দেখতে পাই ইমানের একটা পাওয়ার তাদের জীবনের মাঝে ছিল আপুষ্টামিতা এটা তাদের জীবনের মাঝে ছিল না আমরা খুব নিকট অতীতে হজরত শেখুল হাদিস দামাত বারাকাত জীবনটাকে যদি একটু আমাদের সামনে আনি তাহলে হজরত শেখুল হাদিস দামাত বারাকাত জীবনের মাঝে আমরা যে জিনিসটা দেখতে পাই আপুষ্কামিতাটা ছিল না ইমানি শক্তিতে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা একটা শক্তি আমরা সেইগুলো হাদিস দামাত বারাকা তুহমের সংগ্রামী জীবনের মাঝে পাই একটা দৃষ্টান্ত আমি আলোচনা করি যখন তাসলিমা নাসরিনের ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে দেশব্যাপী ধর্মকে ধর্মপ্রেমিক ইসলাম প্রেমিক পূর্ণ দেশের মুসলমানরা যখন ফেটে উঠল হজরত সাইকুল হাদিস দামাত বারাকাতহম তার নেতৃত্বে তো হজরত সাইকুল হাদিস দামাত বারাকাতহম পূর্ণ দেশের মুসলিম জনতা তৌহিদি জনতার নেতৃত্ব দিচ্ছিলেন ঠিক সেই সময় হজরত সাইকুল হাদিস দামাত বারাকাতহমের মাঝে কি ধরনের শক্তি ছিল এই শক্তিটার আলোচনা আমি শুধু আনতেছি সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়ার দপ্তরে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তারা সাইকুল হাদিসের সাক্ষাৎকার নেওয়ার জন্য উপস্থিত হয়েছিল তো সাইকুল হাদিস দামাত বারা কাতুহমের সাক্ষাৎকার নেওয়ার একটা পর্যায়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনাদের এই আন্দোলন আপনাদের এই প্রতিবাদ এটা তো শুধুমাত্র কেন্দ্রিক হচ্ছে না বরং আপনাদের এই প্রতিবাদটা সরকারের বিপক্ষে হচ্ছে আপনারা একটা নির্বাচিত সরকার একটা শক্তিশালী সরকারের বিপক্ষে আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন সৈকুল আজিজ দামাদ বারাক জবাব ছিল আমাদের এই সংগ্রাম তো সরকারের বিপক্ষেই কারণ এই ধরনের লেখকরা এরা শক্তি পায় কেন এদের শক্তির উৎস কোথায় একটা মুসলিম দেশে তারা এই ধরনের কথা বলার শক্তি পায় কেন মুসলিম সরকার ক্ষমতায় থাকতে তো ঠিক এই প্রশ্নের জবাব যখন সেইগুল হাদিস এই দিলেন সাংবাদিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল এই শক্তিশালী একটা সরকার ব্যবস্থার সাথে লড়াই করা এবং একটা সরকারকে উচ্ছেদের জন্য আন্দোলন করা এবং একটা প্রতিষ্ঠিত সরকারের কাছ থেকে একটা শক্তিশালী দাবিকে আদায় করার কতটুকু শক্তি আপনারা রাখেন এবং এই আন্দোলনে আপনারা কতটুকু সফলতা আপনারা চান এবং সফলতার ব্যাপারে আপনাদের আশা কতটুকু সাইকুল হাজির দামাত বারাকাত একটা জবাব দিছিলেন तो बार চুকা है তু ইমতেহা हमारा বলতেছেন এটার সফলতার আশা আমাদের কতটুকু আর আমরা কতটুকু সফল হতে পারবো আমাদের শক্তি কতটুকু এইটার পরীক্ষা আপনার আজকে আমাদের কাছ থেকে নিতে আসছেন আর এইটার সাক্ষাৎকার এই ব্যাপারে একটা জবাব আপনারা আমার কাছে আসতে চাচ্ছেন আমাদের দেড় হাজার বছরের ইতিহাস দেখেন দেড় হাজার বছরের পূর্ণ ইতিহাসের প্রত্যেকটা শতাব্দী প্রত্যেকটা যুগ সাক্ষী যা আমরা এই পরীক্ষা দিতে দিতেই আজকে এই পর্যন্ত সেগুলা তিনি জবাবটা দিছিল যে আমরা তো এই পর্যন্ত এই পরীক্ষা দিতে দিতেই আসছি আমরা প্রয়োজনে শাহাদতের মৃত্যুবরণ করব কিন্তু আমরা এই চ্যালেঞ্জে আমরা পরাজিত হব না এটা একটা শক্তি আসলে এই শক্তিটা এই শক্তিটা হলো ইমানের শক্তি এই শক্তিটা জবান দ্বারা ভাষার দ্বারা বক্তৃতার দ্বারা আর সুন্দর সুন্দর কথার দ্বারা এই শক্তিটাকে উপস্থাপন করা যায় না এই ইসলামের ক্ষেত্রে একজন মুসলমানকে কোরআনে করিমের মাঝে একটা বিষয় তো বলা হয়েছে যে ইমানের ভালোবাসাটা ইমানের শক্তিটা সবচেয়ে বেশি থাকবে একজন মুমিনের কাছে আর কোরআনে করিমের আরেকটা অলঙ্ঘনীয় বিধান একজন মুমিনের কাছে কোরআন যেটা চায় যে ইসলামের ক্ষেত্রে কিছু দাও কিছু নাও এই নীতিটা একজন মুসলিমকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে একজন মুমিনের কাছে ইসলামের আহ্বান ইসলামের যাওয়া এটা হলো ইসলামের এই দাওয়াতটা সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য তোমার যদি জীবন দিতে হয় জীবন দাও পিছনে ফিরে আসার সুযোগ নাই আল্লাহ নবীকে আল্লাহ তালা বলতেছেন ফালিদালিকা ফাদু যে পূর্ণ সমাজের মানুষরা এরা বিভ্রান্তির মাঝে আছে এরা অবুজ এদের কাছে বুঝ নাই আপনি এদেরকে বুঝের দাওয়াত দেন কামা উমিরতা যে হুকুম আপনাকে দেওয়া হয়েছে যত বড় ঝড় আসুক যত বড় সংকট আসুক যত বড় বিপদ আসুক আপনি আপনার কর্মসূচিকে বাস্তবায়নের জন্য সীসা ঢালা প্রাচীরের মজা অটল থাকেন আল্লাহর হুকুম আপনি তাইফের মাঝে কঠিন ভাবে নির্যাতিত হইতে হয় আপনি কি নির্যাতন শিকার এটাকে আপনি মেনে নিতে হবে পূর্ণ আরব পূর্ণ সমাজ আজকে আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে আপনাকে মেরে ফেলতে চাচ্ছে এই অবস্থার মাঝেও নিজ দাওয়াত এতে থেকে একচুল পরিমাণ পিস্পা হওয়ার সুযোগ নাই এই দাওয়াতকে বাস্তবায়নের জন্য মেহনত করতে হবে কিন্তু সাথে সাথে আরেকটা হুকুম যে হুকুমটা কোরআনে করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম বলা তত্ত্বে আহ আহম ওয়াত্তাকিম এর পরবর্তী হুকুম আল্লাহর প্রত্যেকটা দায়ী প্রত্যেকটা মুমিনের প্রতি এটা আল্লাহর একটা অলঙ্ঘনীয় হুকুম যে তাদের চাহিদার অনুসরণ করা যাবে না একটুও না কিছু দাও কিছু নাও এ নীতি এটাকে সামান্য পরিমাণও গ্রহণ করা যাবে না বলা তাত্তাবি আহম অর্থাৎ আল্লাহর ধর্মটা আল্লাহর চাওয়াটাকে অবিকৃত অবস্থায় মানুষদের কাছে উপস্থাপন করতে হবে এবং মানুষদের কাছে অবিকৃত অবস্থায় আল্লাহর কথাটা পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে যত ধরনের বিপদ আপদ আসে প্রত্যেকটা বিপদকে গ্রহণ করে নিতে হবে মেনে নিতে হবে কিন্তু আল্লাহর নির্ধারিত যে দাওয়াত আল্লাহর যে নির্ধারিত চাওয়া এটাকে অবিকৃত রাখতে হবে এটাকে সামান্য পরিমাণ বিকৃত করে এটাকে সমাজের মানুষদের চাওয়া অনুযায়ী উপস্থাপনের সুযোগ এটা একজন মুমিনের কাছে আল্লাহ তালা রাখেন নাই আল্লাহ যে জিনিসটাকে ফরজ করে দিচ্ছেন এটা মানুষদের কাছে ফরজ হিসেবে উপস্থাপন করতে হবে যেটা আল্লাহ হারাম করে দিচ্ছেন এটাকে হারাম হিসেবে মানুষদের সামনে এটাকে উপস্থাপন করতে হবে যেটাকে আল্লাহ তালা অপরাধ হিসেবে আল্লাহ তালা যেটাকে আলোচনা করছেন এটাকে মানুষদের কাছে অপরাধ হিসেবে আলোচনা করতে হবে আল্লাহর দেওয়া বিধানের মাঝে সামান্য পরিমাণ বিকৃত সামান্য পরিমাণ আল্লাহর বিধানটাকে এলোমেলো করা এটাকে পরিবর্তন করার সুযোগ এটা আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন এটা আপনার জন্য নাই ইয়া ইউহান নবী লিমা তো হারিমুমা আহাল্লাহ আল্লাহ যেটাকে হালাল করছেন এটাকে হারাম করার অধিকার নবী আপনার নিজেরও নাই এটা করার সুযোগ তার জন্য তাই সাহাবা একরামরা ঠিক এই আদর্শটাকে ঠিক এইভাবে গ্রহণ করছিলেন যে এক হইল আল্লাহর যে দাওয়াতটাকে অবিকৃত অবস্থায় মানুষদের কাছে উপস্থাপন এটা ছিল সাহাবা একরামদের দাওয়াত এবং যুগে যুগে যারা এই সংগ্রামী জীবনটাকে গ্রহণ করছে তারা ঠিক এই পটটাকেই গ্রহণ করছে যে পটটা আল্লাহ তালা যেইভাবে চাইছেন যে ইমানটাকে আল্লাহ তালা যেইভাবে চাইছেন সেই সাহাবা একরামদের আমরা ইমানের মাঝে যে জিনিসটা দেখতে পাই যে সাহাবা একরাম যখন ঠিক এই ইমানটাকে গ্রহণ করছেন সেই পৃথিবীর যাবতীয় রাজা বাদশাদের দরবারগুলো তাদের দরবারের শান শৌকত দরবারের জাকজমক তাদের চিন্তা চেতনা তাদের মনের মাঝে কোন ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে না তাদের কাছে সমস্ত কিছুই তামাশা মনে হয়েছে যে মানুষ মানুষকে চেষ্টা করতেছে মানুষ মানুষের উপর রাজত্ব করতেছে সাহাবা একরামদের কাছে এটার কোনো প্রভাব তৈরি হয়নি আমরা মশহুর ঘটনা যদি দেখি হজরতে সাহাদিবনে আবি ওয়াক্কাস তিনি যখন রুস্তমের দরবারে হজরত ইবনে আমেরকে তিনি যখন রুস্তমের দরবারের মাঝে দাওয়াত দিয়ে পাঠালেন রুস্তমের আবদার ছিল তো হজরত রিবি ইবনে আমর আমের তিনি যখন রুস্তমের দরবারে যান তিনি ঘোড়া ছুটে ছুটিয়ে সাধারণ পোশাকে রুস্তমের দরবার পর্যন্ত তিনি গিয়ে পৌঁছতেন আর পূর্ণ পৃথিবীকে কাঁপিয়ে তোলা পরাশক্তি ইসলাম মুসলমানদের দূত রুস্তমের দরবারে আসবে রুস্তমের দরবারকে আলিশান ভাবে সাজানো হলো তার সাজানোর মতো যত ধরনের ক্যাপাসিটি ছিল সমস্ত কিছুর দ্বারা দরবারটাকে সাজিয়ে রাখা হয়েছে যে মুসলিম দূত আসবে দরবার দেখেই তার মাঝে একটা প্রভাব তৈরি হবে কিন্তু হজরত আমের আমের তিনি যখন হজরত সেই রুস্তমের দরবারে তিনি যখন গিয়ে পৌঁছলেন তো দরবারের মাঝে রুস্তমের সিপাহীরা রুস্তমের দরবারে পর্যন্ত পৌঁছার জন্য হজরতে রিপিবনে আমের কি বলল যে আপনি আপনার তরবারিগুলোকে ঘুরুটাকে থামিয়ে আপনি সাধারণভাবে রুস্তমের দরবারে পৌঁছেন হজরত আমের রিপিবনে আমের তিনি কোন ধরনের প্রক্রিয়া কোন ধরনের সিস্টেমের মাঝে গেলেন না সাধারণ পোশাক মুসলমানের যেটা পোশাক সে পোশাকটি নিয়ে তিনি ঘোড়া ছুটিয়ে ঠিক রুস্তমের সামনে পর্যন্ত পৌঁছলেন তাকে যখন বলা হলো এই নিয়মকে মানেন তিনি বললেন আমি আসি নাই আমাকে ডাকা হইছে যদি এইভাবে আমি পৌঁছতে পারি কথা বলতে পারি আমি বলবো অন্যথায় আমি চলে যাব আমার সাক্ষাতের প্রয়োজন নাই রুস্তমের তরফ থেকে বলা হলো যে তাকে আসতে দাও এই অবস্থায় আসতে দাও তিনি ঠিক এইভাবে রুস্তম পর্যন্ত পৌঁছলেন যে তরবারি খুঁচাইতে খুঁচাইতে রুস্তমের যে আলিশান কার্পেট গালিচা ছিল এই গালিচার জায়গায় জায়গায় তিনি ছিদ্র করে দিলেন আর সেই বীরত্বপূর্ণ কোনো ভাব নিয়ে তিনি যখন রুস্তমের সামনে পৌঁছলেন আর রুস্তম যখন তাকে প্রশ্ন করল যে তোমরা কি উদ্দেশ্য নিয়ে এই জায়গায় এসেছ তোমাদের উদ্দেশ্য কি তো হজরত রিবি আমের খুব স্পষ্টভাবে এই প্রভাবশালী বাদশাহ রুস্তম এই প্রভাবশালী দরবার রুস্তমের দরবার এই সমস্ত কিছুকে সামনে রেখে এই সমস্ত কিছুর তোয়াক্কা না করে তিনি স্পষ্টভাবে বলে দিলেন রুস্তমের যাবতীয় সেনাপতি তার দরবারের যাবতীয় উজির নাজির সকলের সামনে নির্ভয়ে যে শব্দটাকে তিনি উচ্চারণ করলেন যে আমরা মানুষের গোলামি থেকে মানুষদেরকে মুক্ত করে মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে ডাকার জন্য আমরা তোমাদের দেশে আগমন করেছি এই ছিল জবাব সাহাবা একরামদের দরবারের প্রভাব এটা তাদের মাঝে কোনো ছায়া ফেলতে পারে নাই কেন ইমানের শক্তিটা তাদের মাঝে ছিল ইমানটা তাদের মাঝে এই শক্তি সৃষ্টি করছিল যে এই দরবার এই দরবারের শান্ত কিছু না তামাশা এটা কিছু না এই যা কিছু চলতেছে এটা তামাশা তো এই জায়গার অস্ত্র এই জায়গার শক্তি শক্তিটার দিকে সাহাবা একরাম তাকান নাই ঠিক এইভাবে সাহাবা একরামদের একটা জামা আট তাদের দ্বারা পূর্ণ পৃথিবীর মাঝে ইসলামের বিজয় পতাকা পূর্ণ পৃথিবীর দিকে দিকে ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে আমাদেরকে ঠিক সাহাবা একরামদের ইতিহাসগুলো আমাদের সামনে আছে ইতিহাসের পাতায় পাতায় কোরআনে করিমের প্রত্যেকটা আয়াত আমাদেরকে বলতেছে যে সাহাবা একরম ইতিহাস দেখো ঠিক সেই জীবনকে গ্রহণ করো সেই ইসলাম সেই ইমানকে গ্রহণ করো আমাদের দরকার কোরআনে করিমের অনুশীলন সাহাবা একরামদের সেই জীবনগুলিকে জানা কারণ সাহাবা একরামদের জীবন অবিকৃত অবস্থায় হাদিসের মাধ্যমে আমাদের পর্যন্ত পড়ছে আর আল্লাহর কোরআন অবিকৃত অবস্থায় আমাদের পর্যন্ত আসে সুতরাং কোন ঝাড়ফুঁক আর কোন দুয়া তাবিজের ঢুকায় পড়ার সুযোগ আমাদের সামনে নাই আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না যে আল্লাহ পূর্ণ সমাজের মধ্যে ঝাড়ফুঁক আর দোয়া তাবিজের সরাসরি ছিল আমরা সহিটাকে ধরতে পারি নাই কারণ আল্লাহর কোরআন নবী মোহাম্মদুর রসুল্লাহর হাদিস আমাদের সামনে নবীর সুস্পষ্ট ঘোষণা আমাদের সামনে যে তোমরা দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম কিতাবুল্লাহ আর সুন্নতে রসুল সুতরাং এই দুইটা জিনিস যখন অবিকৃত অবস্থায় একজন মুমিনের সামনে আছে ঠিক সেই অবস্থায় একজন মুমিন সে প্রতারণার শিকার হতে পারে না একজন মুমিন এই কথা বলতে পারে না যে ভুল করছি যে আমরা তো সত্যকে পাই নাই সত্য সামনে আছে সত্যটাকে শুধু গ্রহণ করতে হবে আর যখন আমরা এই সত্যটাকে গ্রহণ করব আশা করা যায় যে আজকের পৃথিবীতেও আমরাই হবে বিজয়ী শক্তি আল্লাহ তালা তো আমাদেরকে বিজয় দেওয়ার জন্য আল্লাহ তালার রহমতের ফেরেস তারা প্রস্তুত আমাদের সাহায্যে আসার জন্য কিন্তু সাহাবা একরামদের নকশ কদমের উপর তো আমাদের চলা যায় তাই সকলের কাছে এই দাওয়াত এই পয়গাম আজকের আলোচনার দ্বারা রেখে যেতে চাই যে আমরা সাহাবা একরামদের নকশে কদম কোরআনে কেরিমের মাঝে মহান রফুল আলমিনের যে ইমানটা তিনি চাইছেন সে ইমানের নকশার উপর আমরা আসার চেষ্টা করি আমরা কিছু মানুষ এই কিছু মানুষই আল্লাহ তালা চান কারণ এই কিছু মানুষের সাথে আল্লাহ তালার সাহায্য আছে এই কিছু মানুষগুলো কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ যারা আল্লাহর কিতাব এবং সাহাবা নকশ কদমের উপর যারা চলবে আল্লাহ তালার সাহায্য অবশ্যই আসবে আন্তুমুল আলাউন আবার ইসলামের আবারও পৃথিবীর মাঝে এই বিজয়ী হব আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে করিমের যে আল্লাহ তালার চাওয়া ইমান এবং সাহাবা একরামদের যে নকশ কদম সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আচ্ছা, কিন্তু